আমি কি পেয়েছিলাম আল্লাহ যদি উনাকে অস্তিত্বে না আনতেন আর শ্রেষ্ঠত্ব যদি আল্লাহ না দিতেন উনি কি জোর করে নিতে পারতেন এই জন্য আল্লাহ রসুল দোয়া করতেন আলহামদুলিল্লাহ খলাকানি ওয়ালাম আকু শাইআ আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন যখনই কোনো বিজাতিকে দেখতেন তো বলতেন আলহামদুলিল্লাহি হাদানি প্রশংসা হই আল্লাহ যে আমাকে হেদায়েত وجعلني من أمة محمد আর আমাকে মোহাম্মদ রসুল তার উম্মত নয় হ্যাঁ, আল্লাহ আমাদেরকে উন্নত বানায়া সবার কান্দে জিম্মাদারি দিয়া দিতেন যে তুমি সবচেয়ে বড় দায়িত্ব তোমার আল্লাহর খুশিকে তুমি বাঁচাও আল্লাহর খুশিকে জাহান্নাম থেকে বাঁচাও এটা সবচেয়ে বড় দায়িত্ব সবার জন্য এটা সবচেয়ে বড় আপনাকে নবীদের জন্য এটা সবচেয়ে বড় দায়িত্ব নিজেকে যার নাম দেখবার এই জন্যই আল্লাহ হনুসলামের ব্যাপারে এক জায়গায় বলছেন লাইন আসলাফটা লাইয়া হাতান না আমা নাই ওলামা একরাম বুঝবে আমি তর্জমা করব না লাইন আসলাফটা লাইয়া হাতান না আমা যায় আপনিও যদি অন্যদিকে পা পারান তো আমরাও আপনার থেকে হাত উঠায় নিয়ে আনি আপনি যদি অন্যদিকে হাত পারান তাহলে আমরা আপনার থেকে হাত উঠায় নিয়ে আনিব অথচ ওই ব্যক্তিত্ব কোরআনে সব নবীদের সালাম আছে দুইটা তিনটা চারটা পাঁচটা কিন্তু যখন বন্ধুর সালামের ব্যাপার আসলে আল্লাহ সালাম কিভাবে দিতেছে দেখেন আমরা পড়ি ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু আমরা পড়ি না হ্যাঁ কিন্তু এটা পড়ার জন্য দেয় এটা বুঝানোর জন্য দিতে কি বুঝেছে আল্লাহ যে আল্লাহ নবীর উপরে সালাম পাঠায় তোমরাও সালাম পাঠাও একটা প্রশ্ন উঠবো আল্লাহ একদিন তো আমরা থাকবো না তা আমরা নবীর উপরে সালামকে দিব আল্লাহকে ফেরেস্তারা দিব আবার যদি প্রশ্ন করি আল্লাহ আল্লাহ ফেরেস্তাও তো একদিন মরে দিব তা আমরা নবীর উপরে সালামকে দিবে তা আল্লাহ বলে আমি দিব আমি চিরঞ্জীব আমার বন্ধুর সালাম আমি বন্ধ হইতে দিব না এটা বুঝানোর জন্য দিচ্ছে এটা কোনো জায়গায় করার জন্য দেয় এটা আল্লাহ আমাদেরকে বুঝিয়েছে আমার বন্ধু কিরকম দেখো সবাই সালাম দুই তিনটা দিয়ে আমি ক্ষান্ত ঘুরা দিচ্ছি কিন্তু আমার বন্ধুর সালাম কোনদিন ক্ষান্ত হবে না আমারও ক্ষান্ত নাই আমিও আহ্বাল আমার বন্ধুর সালাম আহ্বাল আমিও আখাল আমার বন্ধুর সালাম আখের আমার বন্ধুর সালামের কোনো নেহায় নাই আমি সালাম দিতে থাকি সবচেয়ে বড় জিম্মাদারকে আমাদের বিরোধীকে জাহান্নাম থেকে বাঁচানো আর জাহান্নাম থেকে বাঁচানের আল্লাহ সূচিকে বাঁচান আল্লাহ সূচি আল্লাহ বুঝতে আল্লাহ আল্লাহ সূচি এই জন্য আল্লাহ বলতে আল্লাহ সূচি বাঁচাও আর তোমার উপরে যে আমি স্থান করছি স্থানের সবচেয়ে বড় বদলা ওমা ইসলাম সবচেয়ে বড় ইসলামের বদলা হল তুমি তোমাকে জাহান্নাম থেকে না এর চেয়ে বড় কোনো ইসলাম নাই এই জন্য আমরা বন্দাকে মুক্তেন বলতে মুক্তেন আল্লাহ বন্দাকে বলতে তুমি সবচেয়ে বড় ইসলাম আমার উপরে পূজা যে আমার খুশিকে তুমি জাহান্নাম থেকে বাঁচাই আল্লাহ বন্দাকে মুক্তেন বলতে মুক্তেন হ্যাঁ, আল্লাহর পরিচয় নাই আল্লাহর বরত্ব সামনে নাই এই জন্য আল্লাহর সামনা এটা যে আল্লাহ একজন মানুষকে মখলুককে মুক্তেন বলে আল্লাহ সামনা আল্লাহ আমাদেরকে মুক্তেন বলে আর এই জিম্মাদারি আর দায়িত্ব শিকার যান ছুটানের আর পুঁজি বাঁচানের আর এসানের বদলায় এসান দেওয়া এটা দুটা জিনিসের উপরে নির্ভর করে একটা হলো মেরে দোস্ত একটা হলো মেরে দোস্ত একটা হলো মেরে দোস্ত নিজে দিনের উপরে উঠা আর পুরা ইসলামিয়াতকে দিনের উপরে উঠানের জন্য হাত পাও মারা নিজে দিনের উপরে উঠা পুরা ইনসানিয়াতকে দিনের উপরে উঠানের জন্য হাত পা মারা হাত পা মারা বোঝেন নিজে দিনের উপরে উঠা আর পুরা ইসলামিয়াতকে দিনের উপরে উঠান এই দুই জিনিসের ভিতরে রাখা শুধু নিজে দিনের উপরে উঠল তো নিজের দিনদারির ব্যাপারে আল্লাহ রসুল নিজে বলতেছেন নিজের দিনদারির ব্যাপারে কেউ গ্রান্তি দিয়ে বলতে পারবো আমার দিনদারি দিয়ে পারে এবং কি বলেন আছে কেউ যে আমার দিনদারি মোকাবিলা হয়ে গেছে পারে হয়ে গেল এই জন্য আরেকটা যখন এই জন্য আল্লাহ রসুলের জেনে বুঝেছে আমাদেরকে হাদিস পড়ানোর জন্য না হাদিস বুঝানোর জন্য হাদিস তেলাওয়াতের জন্য না হাদিস বুঝার জন্য হাদিসের ভিতরে বুঝ রয়ে গেছে ওয়াশ রয়ে গেছে ওয়াশ বুঝ বুঝ বুঝ রয়ে গেছে বলে কি বুঝ বলে আমিও আবাদতের দ্বারা পার করতে পারবো না এটা তো আদিত আদিত্য হ্যাঁ? কি বলে গোলামা খেলাম কি বলে আদিত্য তো আমিও আবাদত দ্বারা পার হইতে পারবো না তাইলে কি নিয়ে পার হবেন আপনিও বলছে হা হ্যাঁ, হা হ্যাঁ, আমিও ইল্লা আইয়াতা সাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি যতক্ষণ পর্যন্ত আল্লাহ রহমত তারা আমাকে না ডাকবে না ডাইকা নিবে ততক্ষণ পর্যন্ত রহমত ছাড়া কেউ পা পারবে না আর আল্লাহ রহমত সবচেয়ে বেশি ওই ব্যক্তির সাথে যে ব্যক্তি পুরো ইসলামিয়াতকে পুরো ইসলামিয়াতের বাচ্চাদের ফিকির করবে তার সাথে আল্লাহর রহমত সবচেয়ে বেশি সবচেয়ে সবচেয়ে বেশি যে পুরো ইনসানিয়তকে বাঁচাবেন পুরো ইনসানিয়তকে বাঁচানোর জিকির যে করবে তার সাথে আল্লাহ রহমত সবচেয়ে সবচেয়ে বেশি যে পুরো ইনসানিয়তকে বাঁচানোর জিকির করবে কিচ্ছু করতে পারতেছ না বোঝায় চিন্তা করতেছে কেমনে বাঁচবে মানুষ কেমনে কেমনে বাঁচবে কেমনে বাঁচবে কেমনে বাঁচবে এই জন্য হজরত ইসলামের গুণ দিয়ে আমরা ঘোরা দিতেন ঠিক না কি কিরকম গুণ আম্মাজানের থেকে রেওয়াজ না তো এইখানে বলতেছি যে মোহাম্মদ যখন জন্ম নিতে তো বাইরে পেটের থেকে বাহির করতে যখন রাখতেন রাখার সাথে সাথে ডাইন দিকে উল্টাইয়া উঠা বসতে আমরা যেন বলতেছে আর সেটাও বলতেছে ফসল ফসল কি জানি বলতে কিছু বুঝি না কি জানি বলতে কি জানি বলতে কিছু বুঝি নাই সেন্টার থেকে হয়ে উঠা পড়ছে আকাশের দিকে শাহাদত আঙ্গুলি উঠায়া কল আমার কল আবার যদি কি বলতে কিচ্ছু বুঝি না খালি আটটা বাক্কা হয়ে দেখতে হয়ে গেছি যে এটা আমার কোন বাচ্চা বলে বলা শেষ স্বাভাবিক বাচ্চার মতো শুয়ে গেছে আম্মা যার বয় পেয়ে গেছে যে জীবনে কত বাচ্চা হইতে দেখলাম এরম বাচ্চার ইতিহাস তো নাই আমার এই বাচ্চা কি আছি দৌড়ে যে চলে গেছে হাত ফাইডা গেছে ব্যাগের ঘরের ভিতরে ম্যাগ ঢুকা গেছে আম্মা জানার সেবা শুধু ঘরের ভিতরে আর কেউ নাই আম্মা যেন ভয় হয়ে গেছে বচ্চা কোলের ভিতরে আটকায় ধরা রাখবে ম্যাগ ঢুকতে ঢুকতে পুরা ঘর পুরা সর্বপাত শূন্য হয়ে গেছে উপর থেকে আওয়াজ আছে টুফু বিহাদা পিপলি মশারি কথা এই বাচ্চাকে নিয়ে সব করো মসজিদ থেকে কবরের সীমা থেকে চুরু সমগ্র জগতে সব করে আসো সমগ্র জগতে মখলুক এর নাম আর এর গুণাবলী যেন জানে সব করো বাচ্চা গায়ক আবার উপর থেকে আওয়াজ আছে শুধু সব করলে হবে না আরিদু আলাইহি কুল্লা রুহানি সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চা চিনার ভিতরে করো من الملائكة والجن والإنس والوحش ফেরেস্তা মানুষের প্রাণীর যত গুণাবলী আছে সব গুণাবলী আমিদা যত সুন্দর গুণ আছে সবই বাচ্চার সিনার মধ্যে বড় তারপরে কি করো নবীদের কি কি গুণ আছে আকুলুকা আদম মারে পাতা শীষ আমি তর্জমা করবো না দৌড়ে যাবো আকুল মারে পাতা শীষ সুজা কুলুকা আদম মারে পাতা শীষ সুজা নূহ خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فتاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوسع صوت داود حب دانيال وقال إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر واغمزوه في جميع أخلاق النبيين নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চারে ডুবে ওই মোহাম্মদ রসুল্লাহ সে বলতেছে আমার আলোর দিয়ে পার হওয়া যাবে যদি আমরা আমার রহমতে না রাখি সবচেয়ে বেশি আপনার রহমত ওই ব্যক্তি পাবে এটা আমি বুঝাইতেছিলাম যে কোন এত গুণ দিয়া যাকে ভরতে আল্লাহ কোন গুণের কথা বেশি বয়ান করেন নাই কিন্তু দুটা গুণ সিলমাইরা দেখবে সিলমাইরা দা ইমাল ফিকির আমার বন্ধু সদা সর্বদা পুরো ফিকিরে এমন ডুবা ডুবছে যে পাশের ব্যক্তি ঘুমায় আছে পাশে শুয়ে আছে যে চিন্তা তীরের ভিতরে এরকম আঘাত আনছে যে গরম পাতিল চুলার উপরে পাতিল বসায় দিয়া তার উপরে পানি ঢেলা দিলে কিছুক্ষণ পরে পানি যেরকম টপক টপক করে শস্য আওয়াজ পাখি হতে থাকে হুসুদের কিনার থেকে চব্বিশ ঘন্টা এরকম আওয়াজ পাখির হইত পুরো ইসলামিয়াতে ইতিরের কারণে আমি ভুল বলি ওলামায় গ্রাম আছে আমাকে শুধরে দেবে এটি লেখা সমগ্র জগতের চাবি আমার হাতে দিয়ে তারপরে ব্যথা সবাই স্থানীয় এই জন্য ফেরে রস্ত ফেরে রস্ত দুটাই হল জিনিস সবচেয়ে বড় স্থানের বদলা দেওয়া যে নিজের আব্বার দেওয়া পুঁজিকে বাঁচানো এটি সবচেয়ে বড় স্থান হবে আর আল্লাহর টুটি বাঁচানো সবচেয়ে বড় জড়িয়া দুইটা একটা দিন দিনের উপরে উঠা পুরা দিনের উপরে উঠানের মানে দিকে করা এটাই সাহাবা এখানে দিলে দেখা গেছিল এটাই নিশা লেখা গেছিল নিশা নিশা নিশা নিশা নিশা সমস্ত নিশার উপরে এতটুকু প্রবল ছিল কোন নিশা তাদেরকে এটার থেকে দূরে সরাইতে পারে না পাশে সুন্দর দিদি হ্যাঁ, সুন্দর দিদি তেরোটা তেরোটা দোকান হ্যাঁ তেরোটা দোকানের ব্যবসা পারবে হ্যাঁ পারবে অর্থ রাজত্ব তাও কাজ রুমের আবার ওই বাড়ির মেয়ে পুরো রেডি ঠিক না আর চিঠিও তো রয়েছে সেটা দাও আমরা জানি আমরা খবর পাই চিঠি রয়েছে এই যে দেখো চিঠি শিলমোহর করা খালি তুমি গেলেই পাইবা ঠিক না নারী আর কি রাজত্ব কি করতেছে টুকরা টুকরা করে চুলার ভিতরে খাইরা চোখে পানি ঝরা বলতেছে আল্লাহ কোথায় পৌঁছে দিচ্ছি আমাকে দ্বিতীয় দিন পর্যন্ত আমার ইমান নিয়ে ফেলতে চায় ঠিক না আছে আছে আছে করেন করেন চিন্তা করেন কখনো এটা কোন নিঃশ্বাস এটা কোন নিঃশ্বাস এটা ওই নিঃশ্বাস যে জানে জানে আমাকে দুটার উপরে উঠতে হবে যদি স্থানের বদলা দিতে পারি যদি আমরা সুচিকে বাঁচাইতে পারি যদি আমরা রহমতকে ফিরতে হয় সবচেয়ে বেশি ফিরতে হয় আল্লাহর মানুষকে তাইলে আমাকে এটার উপরে উঠতে হবে কোনো কিছু বাধা না কোনো কিছু কোনো কিছু বাধা না সারা দুনিয়া দেখতেছে বাধা সারা দুনিয়া দেখতেছে একটা ও দেখতেছে আরেকটা সারা দুনিয়া দেখতেছে বর্ষা আসতেছে চীনা ব্যাগ ফেলতেছে রক্তের কোয়ারা বাহির হইতেছে আর কোন জীবনের চিন্তা শেষ হইতেছে বাচ্চা এটিম হইতেছে স্ত্রী বিধবা হইতেছে সম্পত্তি কিছুক্ষণ পরে বঞ্চিত হবে আর ও বলতেছে মৃত্যু আরামদের কাবা কাবার হবে কত পঞ্চাশ হাজার উনিশশায় এক লাখ উনিশশায় পঞ্চাশ হাজার চেহারা খারাপ কোন নিশার মদিনা ছাড়া কোন নিশায় হুজুরের মধ্যে ছাড়া কোন নিশায় আল্লাহ রসুলের সান্নিধ্য ছাড়া কোন নিশায় ছাড়তেছে কোন নিশায় আবার আল্লাহ রসুল কইলেও দিতেছে সেটা আমাদের দেখবি ঠিক না কারে বলবে মা যাবো আজকে মা যেতে হবে হ্যাঁ হ্যাঁ যাবো যাবো যেতেছে একমেশ মহাজের দিলকে টুকরা টুকরা করে দিলে ঠিক না করতে না করে নেয় ওই জিনিস মাহাজই জানে আর কেউ জানে না কি টুকরা হয়েছে এবং শেষমেশ চোখে পানি নিয়ে বলতেছে মা বিদায় তো করে দিতেছি ফিরাই তো তুই আসবি কিন্তু তামুল্য আদা কবরি আমার কৌরের পাশ দিয়ে সালাম দিতে দিতে জানি আমাকে দেখবি না وموت جاءت ذكر المركب موت جعفر جاءت تفسير المتركي चाहिए थे जाफर मुमता खुद से जब जाफर देखा कहते थे और खुद से जाफर की गिरा छीना इतना भी जाए केवल बड़ी जाए तुमने इतना भी जाए फिर आगे भाई इटो जाए तो रात पर खत्म नहीं था वक्त हमारे भूखे जो है तो इटो जाती है কিন্তু যাবো আমি কি করবো তোকে পাঠাই দিই হবে যাবো আমি এটাও জানি তোর তিনটা ছোট ছোট ছেলে এটাও জানি যখন তুই ফিরবি না আর পুরো সাপেরা ফিরে আসবে আর তোর তিন ছেলে যখন এটা আমাকে বলবে যে আইনা আমি আমার আব্বা কোথায় তখন আমি যে জবাব দিতে পারবো না এটাও জানি আমার শুধু কান্না থাকবে আর কিচ্ছু থাকবে না যে আব্বা তারপর দেখব না দাদা জানতেন যে দুই দায়িত্ব ছাড়া আল্লাহ রহমতকে সবচেয়ে বেশি খিচা যাবে না আল্লাহ ইসলামের ভদনা হবে না আর রক্তে আল্লাহ পুঁজিও বাঁচবে না এই জন্য কোন দিকে তাকান নাই কোন দিকে তাকান নাই কোন দিকে তাকান নাই কিন্তু আল্লাহ হেফাজত করছে ঠিক না না করেন না করবে মাত্র হেফাজত দুই জিনিসের ভিতরে আক্রমণ হবে দুই জিনিসের ভিতরে যে দিনের উপরে পুরাপুরি উঠবে আর পুরো ইসলামিয়তের দিনের গম খাবে গম গম বোঝেন হ্যাঁ ওই গম না যেটা দিয়ে আটা হয় পুরো ইসলামিয়তের ব্যাখ্যা দিনের ভিতরে নিয়ে যে বাঁচতে থাকবে কোথাও রাস্তা দেখবে না কোন নদীকেও দেখবে না রাস্তাও দেখবে না খালি বাঁচতে থাকবে আর চোখের পানি ধরাবে কিচ্ছুই তো হইতেছে না কিচ্ছুই তো হইতেছে না তোর তো দিতেছি কই কেউ তো আসতেছে না কেউ তো সাটা দিতেছে না যেরকম আল্লাহ রসুল দৌড়াইছেন এরকম দৌড়াইতে থাকবে চোখে পানি নিয়ে দৌড়াইতে থাকবে নতিজা আসুক আর না আসুক আল্লাহ ওকে হেফাজত করবে আল্লাহ হার হারে করবে হার হারে হার হারে করবে কিভাবে করবে ওটা আল্লাহ জানে কিভাবে করবে হ্যাঁ ওটা আল্লাহ জানে আল্লাহ এই জন্য মেরে সত্য কথা শেষ যদি নিজেদের হেফাজত চাই আর যদি এখানে বদলা দিতে চাই আর যদি আল্লাহ খুশি বাঁচাইতে চাই তো আমাকে মেরে হস্ত দুই জিনিসের উপরে উঠতে হবে নিজে দিনদারির উপরে আর পুরো ইনসানিয়তকে দিনদারি উঠানোর জন্য এটা তিনটা তর্জ আছে তিনটা তরিকা তিনটা স্বর্গ তাহলে আমার কাছে কিছুই নেই আমি দুই কোথাও আগে যেতে পারি না বলে তুমি মাকামের ভিতরে লাগো মাকামের ভিতরে লাগো মাকামের লাগো মাকামের ভিতরে এলাকায় দেখি তিন কাম করো সপ্তাহে এক কাম করো মাসে এক কাম করো ডেলি মশলা করো डेली आधे घंटा लगाओ और डेली की तारीफ करो সপ্তাহে দুটা ভাগ করো মাসে তিন দিন লাগাও আর চোখের পানি ছড়াও আল্লাহ আমি এর আগে যেতে পারতেছি না এর আগে আমার কাছে ক্ষমতা নাই এর আগে আমার কাছে আত্মাস নাই এর আগে আমার দিলের ভিতরে হিম্মত নাই এর আগে আমার কাছে সাহস নাই এর আগে আমার যাওয়ার মতো কি নাই যাওয়ার মতো আমার কাছে সময় তো নাই আগে আপনি দেখতে পাচ্ছেন কিনা আমি তুমি করতেছি তুমি আল্লাহ আমাকে আগে বাড়াও বলে তারপরে আরেকটা স্তর আছে আরেকটা স্তর এলাকা দিকা যখন আল্লাহ তোমার চোখের পানি কবুল করে নেয় তুমি পুরো যেতে পারো তো তোমার দেশের কোনায় কোনায় ঘুরা তুমি মানুষকে পানি আসতে আল্লাহ দিনের উপরে উঠানোর জন্য তুমি বিক্রি করতে থাকো এটা হলো থালা নামের আন্দোলন বৎসরে একবার তুমি তোমার দেশের পুনায় পুনায় গলি গলি শহর শহর জেলা জেলা ইউনিয়ন ইউনিয়ন থানা থানা যায়া তুমি মানুষের দুয়ারে দুয়ারে যায়া তুমি মানুষের হাত পা ধরতে থাকো Oh, কত বড় ক্ষতি হয়ে যাবে ইসলামিয়াতে যদি দিনের উপরে না উঠলো কত বড় ক্ষতি হয়ে যাবে যদি আল্লাহ তোমার রুচিকে না পাঠাইল যদি তোমাকে ইসলামের বদলা না দিল তো তার কত বড় ক্ষতি হয়ে যাবে সেও জানে আমাদের এক মুরব্বী আছিলেন আপনার এখনো উনি উনি বলেন তোমার পাঁচশো টাকার জুতা চুরি হয়ে গেছে এটার জন্য তুমি আফসোস যতটুকু করো একটি বেশি আফসোস করো যে তুরের কত বড় ক্ষতি হয়ে গেল তোমার তো পাঁচশো টাকার ক্ষতি হইল ঠিক না তোমার তো এক হাজার টাকার ক্ষতি হইল কিন্তু ওই তুরের কত টাকার ক্ষতি হইল কত টাকার ক্ষতি হইল কত টাকার ক্ষতি হইল কত টাকার ক্ষতি হইল বলেন কত টাকার চুরের ক্ষতি হইল যদি আপনার মাফ না করলো তাইলে চুরির কারণে তাকে জাহান নামে দিতে হবে তোমার ক্ষতির উপরে তোমার দিনের ভিতরে ধাক্কা লাগছে কিন্তু তার ক্ষতির উপরে তোমার দিনে কতটুকু ধাক্কা লাগছে যদি তার ক্ষতির উপরে তোমার দিনে ধাক্কা লাইয়া থাকে তো এই ধাক্কাই তোমাকে ওই জায়গা উঠায় দিবে সেই জায়গা মুসলিমের কেউ করতে পারে না তোমাকে আল্লাহর নৈপথ্য পর্যন্ত পৌঁছায় দিবে এটাকে বলে বেলায়াতের দরজা এটাকে বলে বেলায়াতের দরজা তুমি মলিকের দরজার উপরে চলে যাইবা কুতুরুল আস্তাদের দরজায় পৌঁছে যাইবা তোমার দিলে যদি এটার দিকে ধাক্কা লাগে যে আমার তো ক্ষতি হয়েছে পাঁচশো টাকা আরে ওর তো ক্ষতি হয়ে গেছে যদি আমরা নামাজ করে তাই যে ওর জিন্দগি ক্ষতি হয়ে গেছে ও তো জাহার নামে চলে গেছে বুঝাইতে কি পারলাম বলছেন দিলে রাখছে আমার কথা দিলে রাখছে আপনি এক হাজার টাকা দুটার প্রতি চিন্তা করেন আপনার দিলে ধাক্কা লাগে কোন কতটুকু ধাক্কা আপনি আপনার নামাজের উপরে দেখভাল করেন চিন্তা করেন না হ্যাঁ আর এই মসজিদের কে যে যে পারবে ওর আওয়াজ করে নেয় ওর নামাজের উপরে আপনি কয়বার দেখভাল করেন নিজের নামাজের উপরে ইস্তেকবার বাদ দিয়া ওর নামাজের উপরে ইস্তেকবার করেন আমার কাছে রেওয়াজ আছে রেওয়াজ লম্বা সময় লম্বা হয়ে যাবে রেওয়াজ আছে হুজুরতেন কামতে ছিলেন চার আল্লাহ জানেন জিবরিনকে দৌড়ে পাঠিয়ে দিতেন এরকম শত হাদিস সাথে জিবরিন এসে জিজ্ঞাসা করতে আপনার রব জানেন তারপরে জিজ্ঞাসা করতে আপনি এটা করতেছেন কেন কাদের কেন বলছে জিবরিল তোমার জানা আছে আমার উন্মতের জীবন উন্মতের দিকে জানা বলছে আপনার উন্মতের ব্যাপারে সুসংবাদ আছে যদি মৃত্যুর এক বছর আগে তবা করে চাইলেও করবো তোমার আল্লাহ পরে করে এখন আমি তরুণ হুজুর আমার কান্না আরো হয়ে গেছে জিবরিল এক বছর বারোটা মাস তিনশো পঁয়ষট্টি দিন ফেতনার জমানায় আমার উপর পারবে না করোনা করতে যেখানে আমার আল্লাহ আমাকে বইলা দিতে সকালে মুসলমান হবে বিকালে কাপের হবে বিকালে মুসলমান হবে সকালে কাপের হবে ওই জমানে কিভাবে এক বছর আগে সভা করবে কান্না আরো বেড়ে গেছে দ্বিতীয়বার এটা বলতে আপনার আল্লাহ বলতেছে যদি এক মাস আগে সভা করে তাইলেও কবুল বলতে জিবরির এক মাস কিন্তু তিরিশ উনত্রিশে হয় এই কান্নার জমানা তাও পারবে না আরো কান্না বাড়াইয়া দিতে কান্না খুঁজে গেছে আল্লাহ রহমতের দরজা খুলে গেছে এখন আমি যতটুকু চাই আগে বাড়াইতে পারি সামনে আরো বাড়াই আসছেন বলতে আপনার দশটি তৃতীয়বার বলতেছে যদি এক সপ্তাহ আগে প্রভাব করে তাইলেও কেমন বলছে সাবা আসা সাত দিন তাও পারবে না তারপরে বলতে আপনার রথ বলতেছে চতুর্থবার যদি একদিন আগে তবা করেন তাইলে কবুল বলতে একদিন আরো একদিন চব্বিশ ঘন্টা যেখানে সকাল বিকালের কথা এরকম লেখা আছে আমার কুমল পারবে না তো আমরা পাঠাইতে জিবরিল ইসলামকে যারা বলো আমার বন্ধুকে যতক্ষণ পর্যন্ত হাতটা ভারতের আপনার উন্মতের তবাকে আমরা কবুল করার জন্য প্রস্তুত কণ্ঠনালীতে দু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত হাসির ভিতরে কান্নার ভিতরে হাসি দিয়ে ওটা চিন্তা দিয়ে ওটা বলতে কিনা নিয়ে জিবরিল কিনা নিয়ে জিবরিল কিনা নিয়ে জিবরিল তাই আমার উত্তর পার হয়ে যাবে তাই আর কোনো চিন্তা নাই ও মেরে রুদ্ধ ও মেরে রুদ্ধ ও মেরে রুদ্ধ তুমি তোমার নামাজে দেখবার করলাম ওই যে ব্যক্তি নামাজ পড়ে নাই এক নামাজ যদি সুদার কারণে আল্লাহ যদি করে তো দুই কোটি অর্থ আশি লক্ষ বছর জাহান নামে চলতে হবে ওর নামাজের জন্য তুমি কতবার ইস্তেকবার করতে হবে আমি আপনাকে দিন থাকতে দেখেছি ফাঁসতে কতবার আমি ইস্তেকবার যদি নবী চোখের পানি জড়াইতে পারে আমি কতবার ইস্তেকবার করছি আর নামাজের জন্য থেকে নামাজ পড়বো না আমি যদি অনেক পরে নিতে পারি তো আমার কে পরে আসবো হ্যাঁ? আমার ফেরেস্তা মাফ করে আনিব ওরা আমি শুরু দাঁড়ি আরে আল্লাহ ও মাফ করে আনিতে পারে তোমার কাছ থেকে চাইয়া অনেককে তো তুমি মাফ করবা না আমরা অন্য কাছে এসেছি ওরেও তুমি মাফ করে দাও হাদিস পূজার জন্য করার জন্য না রাখবেন না আমি ব্যথায় নিজের ভিতরে ঘোরা রাখতে পারি না আমি পূর্ব পৃথিবীতে প্রথম পূজা করব পূজা হইলে তাবলিক করতেছি না বুঝে না পূজা লিখে তাবলিক করতেছি না বুঝে না ব্যথা দিকে নিয়ে করতেছি পালন করলাম রহমতুল্লাহ যে জিব্রিল এই চৌধুরী বলে একটা পড়ান না তারপর আমি বলবো তুমি ওই দিকে তাকাও আমি এটা পূজা করতেছি পূজা পূজা করতেছি মেরে দোস্ত কতটুকু আমি তার জন্য খাচ্ছি এটাই আমাদের দায়িত্ব যে তুমি বৎসরে একটি দ্বিতীয় স্তর তুমি বৎসরে একবার চল্লিশ দিনের জন্য তুমি পুনা দেশের পুনায় পুনায় গ্রামে গ্রামে দুনিয়া ইউনিয়নে থানায় থানায় চিরায় চিরায় মানুষের দুয়ার খটখটা আর বলো তুমি তোমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও মেনে তোমার জন্য কি অপেক্ষা করতেছে তুমি জানো না জানো না জানো না জানো না জানো না কি অপেক্ষা করতেছে আল্লাহ যদি দুটা পুরা পুরা দিয়া থাকে যে দেশের চোখ পুরো হয়ে গেছে এলাকার চোখ পুরো হয়ে গেছে একশো তিন হয়ে গেছে এলাকাও কাজের ভিতরে হয়ে গেছে বলে এখন তোমার সামনে তৃতীয় স্তর সারা দুনিয়াকে তুমি সামনে রাখা কখনো সারা দুনিয়াকে সামনে রাখো পাঁচ মহাদেশের সামনে রাখো কখনো তুমি আফ্রিকায় দৌড়াও কখনো তুমি অস্ট্রেলিয়া মহাদেশে দৌড়াও কখনো তুমি আমেরিকা মহাদেশে দৌড়াও কখনো তুমি এশিয়া মহাদেশে দৌড়াও কখনো তুমি রাশিয়া মহাদেশে দৌড়াও দৌড়া তুমি তোমাকে ওই পর্যন্ত খাতায় লাগায় আনো যারা পাগলামি করে দুনিয়ার কোনায় কোনায় কবর বানায় দিতে সবাই গেলাম এদের নকশের করে চলো আর দুনিয়ার কোনায় কোনায় তুমি বাঁচবে না আল্লাহ পুরা হবে না আল্লাহ পুঁজি কথা কখনো প্লেনে বয়ে লাগাও কখনো জাহাজে বয়ে লাগাও কখনো গাড়িতে বয়ে লাগাও কখনো জঙ্গলে চলতে বয়ে লাগাও ওই দেশটি দেশে তুমি যাইবা তাকে আলোচের উপরে তোমার মুখে একটাই থাকবে কথা তুমি আল্লাহর দিকে দেখো ওলা দাওয়াতুল হক ওলা দাওয়াতুল হক আল্লাহ হকের দাওয়াত আল্লাহ হকের দাওয়াত আর সবচেয়ে বড় আহাতুল হক কি حق لا إله إلا الله محمد رسول الله একচে বড় হক আর কিছু নাই একচে বড় হক নাই একচে বড় কৌলে স্বাধীন নাই ওলামা একরাম জানে কৌলে স্বাধীন কাকে বলে লা ইলাহার যে কৌলে স্বাধীন আর কিছু নাই এর উপরে কোনো কালাম নাই এর উপরে কালাম কোনো কালাম নাই কৌলে স্বাধীন নাই যে কৌলের নদীদের দিকে টানবে আল্লাহর ওয়াদা আমি তোমাদের আমল ঠিক করে দিব আর তোমাদের গুণা আমার কাছে গুণাই হবে না তোমাদের গুণা কি হবে না গুণাই হবে না আর আমল তোমাদের কি আমি ঠিক করে দেব দুনিয়া দেখতে ব্যাখ্যা আমি করে দেব সিধা আমি করে দেব সিধা করে দেব সিধা তোমার আমল সিধা করে দেব এটা তোমার বাধা يغفر لكم ذنوبكم يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله الله এজন্য হলো তৃতীয় স্তর প্রথম স্তর মাকামের ভিতরে জন্মা করা দ্বিতীয় স্তর বৎসরে একবার নিজের দেশের ভিতরে পুরায় পুরায় বিচরণ করা যা দেখেন পাহাড়ের ভিতরে যা দেখেন জঙ্গলের ভিতরে যা দেখেন আপনি কি মনে যা দেখেন চুরিতে যা দেখেন রান্নামাটিতে যা দেখেন ময়মনসিংহের পাহাড়ে মানুষ পড়ে আছে না নিজেকে চিনে না আল্লাহকে চিনে কাউকে চিনে না জানোয়ার আপনার জিন্দিগি এক যেমন এদের দুয়ারে না তৃতীয় একদম যখন বুঝে চলে আসলো সারা আলেমকে মার সামনে রেখা ওটার উপরে লব্বই বইলা দাঁড়া যাওয়া আল্লাহ চাইলে চাইবেন মেরে যেতে পারবেন না দলিল আছে আমাদের মধ্যে জ্যান্ত দলিল এখানে অনেকে ছিলেন সবাই করাই ছিলেন প্রধান জামাত নারায়ণগঞ্জের জামাত জৈব কোথায় শ্রীনিদাস বিশ্ব চলে আসছে জামাতও চলে গেছে টিকেটও হয়ে গেছে খালি রোডের ভুল হওয়ার কারণে ওই জামা তিরমিটা না দেওয়ার বিরা চলে আসবে তার কিলো ছয় লাখ টাকা ছয় লাখ টাকা আবার রয়েও গেছে ছয় লাখ টাকার দরকার নাই যা খরচ হইব ওইটা আমরা করতে রাজি আছি সবাই কিনে হাতনাথ বাইরে নারায়ণগঞ্জের হাতনাথ এক জামাত এদের জামাত চলে আসছে আপনি দাঁড়াইলেই যেতে পারবেন না সোয়াদ হইলেই যেতে পারবেন না টিকিট গেলেই যেতে পারবেন না হয়ে গেলেই যেতে পারবেন না আল্লাহ মিলে আপনি চাইবেন আল্লাহ মিলে আপনি আপনি চাইবেন এছাড়া পারবেন না কিন্তু আমার নিয়ের যদি খালেজ থাকে আর আমি যদি নাও যেতে পারি নিয়ের যদি খালেজ তারপরে তারপরে তারপরে যাইতে পারি না নাও যেতে পারি যেতে পারলাম না কিন্তু আল্লাহর ওয়াদা আছে আমি তো নিয়ত দেখবো সময় নাই এখন প্রত্যেক আসমানে আমাদের এক একটা জিনিসকে দেখা হয় তারপরে আমরা সাত আসমান পারে আকাশ পর্যন্ত যায় এমনি যায় না কিতাবের ভিতরে আছে প্রত্যেক আকাশে চেকপোস্ট আছে আর প্রত্যেক চেকপোস্টে আমাদের এক একটা জিনিসকে কি করা হয় চেক করা হয় চেক যদি আপনি মেরে বসতো এখলাসের সাথে নাও যান এখলাসের দুনিয়াদের উপরে আল্লাহ চানেওয়ালাদের ভিতরে আপনার নাম লেখাবে আপনার আওয়াজ মনে উঠবে জন্য না বললেই নাই ইলিয়াস রহমতুল্লাহ জমানায় নেতামতী যখন বানাইছে না নেতামতী যখন বানাইছে নেতামতী যখন বানাইছে ইলিয়াস রহমতুল্লাহ চান্না গুলা বড় বড় কিন্তু তো হজরত বড় দিন কিনবি না ওই ইউরোপের মানুষ ছোট ছোট জান্নাত পছন্দ করে না বড় বড় জান্নাত পছন্দ করে তো সবাই কয় যে ইউরোপ নেওয়াতি করে আপনি তারা দিয়ে আইনা চাকরি করাইতেছেন ডেলি একশো টাকা দিয়া দশজনরে আনেন তারপরে পাবলিক করা আর আপনি বলতেছেন ইউরোপ বলারা ছোট ছোট জানলা কি করে না পছন্দ করে না বড় বড় জানলা কাটক কি আজকে ইউরোপ আসছে না আসছে না আমার চোখে আমি দুই হাজার আটে দেখছি জার্মানিতে পাঁচ হাজার মসজিদ খালি দেখতে থাকেন জার্মানিতে পাঁচ হাজার মসজিদ স্পেনে সাড়ে তিন হাজার মসজিদ ফ্রান্সে সাড়ে চার হাজার মসজিদ ইটালিতে চার হাজার মসজিদ এরকম এক এক দেশের ভিতরে আল্লাহ মসজিদ বানায় রাখছে মসজিদ এক একটার ভিতরে বরকিম এক এক জায়গার ভিতরে যেখানে মানুষ ভাবতে পারে না যেখানে মুশকিল হবে একটা সময় আসবে অতি ইসলামিয়া একটা সময় আসতেছে আমরা অতি সত্য লেখব জমহুরি ইসলামী ফ্রান্স হবে হবে হবে ইনশাআল্লাহ হবে হবে হবে হবে এটা সত্য সত্য দুই হাজার পাঁচে আমি জাপানে মাত্র মসজিদ দেখি একশো বিশটা এই বছরের মসজিদ হইল একশো পঁচাত্তরটা কথা হবে ইনশাআল্লাহ হবে হবে আজকে এটার হোক আল্লাহ ওয়াদা হতে হবে এই জন্য মেরে দোস্ত কথা আমার শেষ মধ্যখানে আরেকটা কথা হয়ে গেছে যেটা না বললেই নয় মেরে দোস্ত না বললেই নয় না বললেই এটা মাকামের ভিতরে বলার দরকার ছিল আমি ঘুরে গেছি সেটা মাকামি চিত্রের কাজের ভিতরে আরেকটা কাজকে ছয় নম্বর আরেকটা পাঁচ নম্বর ক্রান্ত পাঁচ ক্রান্ত আছে আরেকটা কাজ আমরা এক করব এক সেটা আল্লাহ হক আল্লাহ আল্লাহ আল্লাহ হক আল্লাহ হক সেটা হলো কি ছয় দিন আপনি আপনার ঘরে থাকেন একদিন আল্লাহ ঘরে থাকেন সেটা কি আল্লাহ দলিল দলিল আছে আমার কাছে পরে শোনাবো কোনো সময় সুযোগ পেলে বিনা দলিলে কথা বলি না দলিল আছে আমার কাছে এই জন্য সবার কাছে তার ষষ্ঠ নাম্বারটা হল সপ্তম দিনে আমি মেরে রস্ত ছয় তিন এলাকায় যে মেহান্ন করলাম সপ্তম দিনে আমি আমার মার কাছে সব পূজারে পয়েন্টে যায় আল্লাহর কাছে একটা রাত আল্লাহর ঘরের ভিতরে কাটাবো আল্লাহর সাথে তাল জড়ব সব পূজারে পয়েন্টে যে আমি উপস্থিত হব ওইখানে একটা রাত্র আমি কাটাবো হ্যাঁ তারা ছয় দিনের যে ময়লা ওটা আল্লাহ একদিনে ওয়াশ করে দিলে ওয়াশ কি করবে কি করবে ওয়াশ ওয়াশ ওয়াশ আর এটা আমাদের বড় আশা ছিল ব্যক্তিগত ভাবে আমার জন্য উদ্বোধনের চিন্তা আমি আইছিলাম আপনাকে এখানে আইছিলাম না আমার মনে বড় আশা ছিল এখনো আশা আছে কিন্তু জিনজিরার সাথে কেরানীগঞ্জের সাথে আমার মহব্বতটা একটু বেশি সব জায়গার থেকে কেন যে বেশি এটাও জানি না এটা আল্লাহ করে দিচ্ছে কেরানীগঞ্জ জেলা বলবে মহব্বত কিন্তু আমার দিলের সামান্য যে কেরানীগঞ্জের প্রত্যেক সাথী যদি সব গুজারে যায় তাহলে ইশা আল্লাহ পঁচিশ তিরিশ হাজার হওয়া কোনো ব্যাপার না কি বলেন কোন ব্যাপার হ্যাঁ ব্যাপার শয়তান বড় রাস্তা দেখাবে কেন শয়তান জানে কোন জায়গায় পা দিলে আপনি কি পাবেন এই জন্য শয়তান তাকাদা নিয়ে আসবে শয়তান আঘাত নিয়ে আসবে না না না না না না না না না না সবার অবস্থায় আমি সপ্তম দিন সব পূজারের ময়দানে যাব সব পূজারের ওইখানে যাব আপনি যদি জৈমা এই কাজটা করতে পারেন মাকামি কাজ প্রথম স্তরের কাম আল্লাহ রসুল বলতে কোথাবুর রসুল একটা কিতাব আছে ওটার ভিতরে আল্লাহ রসুলের পাঁচশো আটাত্তরটা ফোটবা আছে আল্লাহ রসুল পাঁচশো আটাত্তরটা ফোটবা জমা করছে ওটার ভিতরে আছে আমি এমনি বলতেছি না যে কুটমেশ্বরের কাজের ভিতর নিজেকে জমায় রাখবে আল্লাহ রসুল বলে মারিতে মূল্য শহীদ কি শাহাদতের হবে এই জন্য আজকের থেকে পক্কা আহার করেন যে আমি আর কোনদিন সব পূজারি ছাড়ব না হ্যাঁ? কি বলেন সবাই হাত উঠে হ্যাঁ? ইনশাল্লাহ পরে কোন আগে গোয়েন না ইনশাল্লাহ আগে চলে বুঝা গেল ফাঁক আছে ফাঁক যাবেন ফাঁক তালাশ করতেছেন ইনশাআল্লাহ পরে আমি তো যাবই তারপরে বলে ইনশা আল্লাহ আল্লাহ তোমার কাছে মদত চাই আর যদি আগে ইনশাআল্লাহ চান তা আল্লাহ হয়ে গেলে যেমন আল্লাহ জেলে হয়ে যায় ওরা আর কোনোদিন ফিরত দেয় না যদি আল্লাহ হয়ে গেলে তাহলে আর কোনোদিন ফিরা বাড়িতে যেতে পারবেন না আল্লাহ গেলে ফিরত দেয় দিতে গেলে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। শয়তান জানে ইনশাল্লাহ কোরআনে করলে কিরকম পাশান পাসবো এই জন্য না এই সমস্ত কাজে তো আমি যাবই আমি হ্যাঁ আমি যাবই আমাদের যেমন মতো আমি যাবই আমার বাড়িতে ফিরায় আনবা না পাও যদিও ল্যাংরা হোক যদিও মা দূর হোক এই পাও জান্নাতে ঘুরতেছে তারপরে সেটা ইনশাআল্লাহ ঠিক না আল্লাহ কবুল করতে না করে নেয় হ্যাঁ মনে উঠলো এই জন্য বলতেছি জানেন তো না ছত্রিশ বছর পরে একবার মদিনায় ঢলা ছিল পাহাড়ি ফল তহুদের পাহাড় থেকে পানি ঢলাতে আমুদের চাম্মুর কবর খুলে গেছে যখন কবর খুলে গেছে যখন লাশ বাইরে গেছে তখন দেখতেছে কিরকম কাপড় ওরকম ওরকম রক্ত ওরকম লাল তত্ত্ব দেয়া মাত্র ফোটায় ফোটায় করতেছে কয় পর কত ছত্রিশ বছর পর তারিখে উঠা দেখেন তারিখে দেখা আছে ছত্রিশ বছর পরে ওরকম রক্ত টকটকে কোথায় কোথায় করতেছে ওরকম কাপান ওরকম আবরণের জন্ম ওরকম শুয়ে আছে তারপরে বন্ধ করে দিয়া কবরকে বিলকুল পিটায় দেওয়া হয়েছে যে কেউ যেন না করতে পারে যে আমরুলের জন্ম এই অবস্থা যদি আমরা যেমন এই অবস্থা হয়ে থাকে তাইলে হামজা রবি মহাদালের অবস্থা এরকম হয়েছে চিন্তা করেন এই জন্য সব বুঝানি আমি যেখানে গেছিলাম মেরে হস্ত তৃতীয় স্তর যেটা এটার জন্য মেরে হস্ত যাদের কাওয়াজ পুরা হয়ে গেছে তিন চিল্লা হয়ে গেছে সালানা কাওয়াজ পুরা আছে আমার উপরে ভরসা করা একলাফের সাথে যে আমি তো পেশ হইলাম আরে আল্লাহর হতো ফাঁসাই দিব না বুঝেন না হ্যাঁ আল্লাহ রসুল্লাহকে চিনব না তাকে চিনব না ঠিক না হ্যাঁ ঠিক কেমনে আপনি নিয়ে লাভ দিয়া দেন না আপনি বাইরে যদি না নেয় তাহলে প্রয়োজন কোন দোষটা ছিল আমি তো খারাইছি সোয়াব হয়েছি সবকিছু পাসপোর্ট বানাইছি টাকা জমা দিয়েছি যে সংসার হয়েছে ভিসা হয়েছে তারপরে যেতে পারি না আমার তো দুঃখ আপনারই বাকিটা আপনি করেন না বাকিটা আপনি বলেন নাই এই জন্য হিম্মতের সাথে যদি কথা বুঝে এটা তাকে আমার কথা দেয় তাইলে যাদের কাওয়ায় পুরো আছে তারা থেকে এরকম আছে যে ইনশা আল্লাহ অবশ্যই আমি দাঁড়াবো এবং এই জোরে টিকা নিজেকে বিদেশের জন্য সাজ করব এটার জন্য কে কে আছেন দাঁড়ান তো যদি হইতে পারে হালকা ওয়ার দাঁড়ান তো হালকা ওয়ার এই হালকা যে আছে দাঁড়ান আরো দাঁড়ান আরো দাঁড়ান হালকা ওয়ার দুইজন আর কে আছে দাঁড়ান তো দেখি আরো দাঁড়ান আরো দাঁড়ান আরো দাঁড়ান হ্যাঁ দাঁড়ান না দাঁড়াই গেলে পাঁচশো ভাই দাঁড়াই গেলে বুঝবো দাঁড়ান দাঁড়ান হ্যাঁ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান দাঁড়ান মার্শাল্লাহ সাতজন আটজন পাঁচশো বাইশ ঠিক না আটজন নয়জন পাঁচশো বাইশ আরো বলেন পাঁচশো বাইশ দশজন আরো বলেন আরো বলেন এগারো জন আরো বলেন আরে দুই জমা হোক তিন জমা হোক আমার তো বিশ্বাস কেরানীগঞ্জ জেলারা যদি চায় যে সারা দুনিয়ার যত টাকাটা আমরা একটা পুরো করবো কারো যেতে হবে না আমরা যেমন তাইলে এত ওলামও কেরানীগঞ্জে আসবে আর এত তিন চিল্লা সাথীও কেরানীগঞ্জে আসবে না নাই হ্যাঁ? আপনাদের সাল্লাহান ওলামা কয়জন পুরা কেরানীগঞ্জে কত কোনদিন বলছেন মার্কাজে লেখা আছে হাই আমি যেমন তো যেমন করি হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আপনারা উপরে চলে যান উপরে যান এদেরকে নিয়ে বসেন চোদ্দই পাঁচশো একুশ কারা পাঁচশো একুশ কি বলেন পাঁচশো একুশ আপনারা কি এদেরকে পিছিয়ে থাকবেন না আগে যাবেন পাঁচশো একুশ এরা যাবেন পাঁচশো একুশ পাঁচশো